যে ব্যাকুলতা সাধকের উৎকণ্ঠা এই ব্যাকুলতা উৎকণ্ঠাটি যে আদর্শ দিয়েছেন সুকমণি বললেন আদর্শ হচ্ছে নকুর মহাশয় এইভাবে যদি কেউ এই চরণের ব্যাকুলতা নিয়ে ব্রজে আসেন তাহলে চরণের কৃপা লাভ করবেন তাদের এই চরণ তারই এরা বলছেন যে তারা তো পশু নানা দিকে ঘুরে বেড়ায় সেখানে সেখানে তোমাদের যেতে হয় অতএব যে নাথ সম্বোধন করছে হে কান্ত তুমি আমাদের প্রাণনাথ প্রাণগুলির নাথ এইভাবে তোমার বিচরণ করা ঠিক হয় আমাদের প্রাণে আঘাত লাগছে না অস্মাত কোমল প্রেম সম্বোধন সুতরাং আমাদের যে কোমল কর এই কোমল করে আমরা সেই সুকোমল চরণকে বুকে নিয়ে সম্ভাবনা করি যে যে হস্ত দিয়ে ওই চরণকে লালন করবো সেই চরণে তুমি এই প্রকারে ভ্রমণ করছো বৃন্দাবনের কঙ্কর কণ্ঠকাকীর্ণ প্রদেশে জন্মা না সকল ব্রজজনেরই এই প্রকার দুঃখ হয় কিন্তু আমাদের তুমি প্রাণের প্রাণ সুতরাং আমাদের দুঃখটা একবার বুঝে দেখবে नाथ शब्द टीके नाथ एव प्रियोजनो तापक नथ नत्री उत्तापे अते हाँ तुम्ही की प्रियोजन की अर्थात तुम्हार निजोजन के प्रकार तापी जीते पारो ताप देवाई की तुम्हार काज राम सुंदर जन बोलचें ननु विवेकिन्न ही अवसाद हेतु मद विषय का चिंता ताज्यतां বললেন তোমরা তো সব বুঝতে পারছো যে আমি তোমাদেরকে দুঃখ দেওয়ার জন্যই জন্মেছি দুঃখ দেওয়াই কাজ বারবার এত জ্ঞান যখন আসে তখন আমার উপরে ভালোবাসাটা ছাড়লেই তো হয় বললেন ছাড়বো কি করে হে হে নাথ প্রাণেশ্বর ছাড়বার তো উপায় ছাড়বেন কি করে যদিও দুঃখদায়ক তা আপনি ছাড়তে পারবেন না nen পিরিতি বলিয়ায় দুটি আসল জগতে আনিত পিরিতি মিরিতি ফুলে তৌলাইল পিরিতি গুরু আভার পিরিতে ব্যাধি যার উপজয়ে সে বুঝে না বুঝে আর এটা একটা ব্যাধি আপনার শরীর ব্যাধিটা আপনি ইচ্ছা করলে যাবে যদিও দেহের ব্যাধি ইচ্ছা করলে যায় ব্রজ সুন্দরীর প্রীতি বা ব্যাধি যায় না ওরা বলেন পিরিতি বা ব্যাধি যার উপজয়ে সে বুঝে না বুঝে আর সেই বুঝবে এ কথা আর অন্যজনে বলতে পারবে রীতি এবং বৃতি রীতিকে তুলে তোলা এলো তুলা ওজন করে দেখলাম গুরু সুতরাং তুমি বলছো তোমরা আমার উপরে ভালোবাসা ছেড়ে দাও এটা সম্ভব ব্যাধি ছাড়িলে না ছাড়ে ভালো জানে চলবে ছাড়বার জিনিস নয় কৃষ্ণ প্রেম যার একবার হয়েছে সেই ব্যাধি তাকে ছাড়বে তো যদি ছাড়বার নয় উনি বলছেন দেখো যাবো ননু জন্তু সম্বন্ধান মনসপ্রিয়ান তাবত নিখন নিখন্নন্তে হৃদয়ে শোক সংকব দেখো একটা নীতি আছে কি যজনকে ভালোবাসা যায় তো তার শোক শঙ্কু হৃদয়ে হয় ভালোবাসলে তার সুখে দুঃখে কষ্টে নানা প্রকার ভোগ করতে হবে ভালোবাসা করলেই বিপদ আছে সুতরাং ভালোবাসলেই যখন বিপদ আছে তখন প্রীতি তো দোষের অতএব তোমরা প্রীতি ছেড়ে দাও তখন বলছেন কি তত্রাহু কান্ত গচ্ছতি বললেন কি করব মন তো যায় এই যে মন ও কান্ত গচ্ছতি আছে বলিল মন ও কান্ত গচ্ছতি বলছেন হে কান্ত মন গচ্ছতি আমরা তো চেষ্টা করি যাতে তোমার প্রীতিকে ভুলবো কিন্তু ভুলতে তো পারি না মন মনের উপরে তো হাত নেই সুতরাং মনোগচ্ছতি মন সেদিকে ধাবিত হয় আমাদের সাধ্য কি আছে সংকল্প মাত্রাত্মকম তসমান স্মাকম বুদ্ধিবৃত্তি বিবেকম অপেক্ষতি বলছেন মন তো সংকল্প বিকল্পাত্মক অন্তকরণ বৃত্তি সুতরাং সংকল্প মাত্রে মন ছুটে গেল বুদ্ধি বুদ্ধি করে তো ওকে আটক করতে হবে তো বুদ্ধি পর্যন্ত কি অপেক্ষা রাখে না কেউ বুদ্ধি আত্মিকা অন্তকরণ বৃত্তি আচ্ছা নিশ্চয় করার জন্য একটু দেরি লাগে আর মন যাওয়ার বেশি দেরি নেই সংকল্প মাত্র গেল তোমার কাছেই অনুবর্ত যাচ্ছে তো বুদ্ধির অপেক্ষা রাখে নাকি মন মন যখন বুদ্ধির অপেক্ষায় রাখে না তখন কি করব গোবিন্দ যেন বলছেন মনটা তো আমার নয় মনটা তো তোমাদের তোমরা তো একটু মনটাকে ঠিক করে নিতে পারো তার উত্তরে বলেছেন কি বলেন হে কান্ত বলছেন হে কান্ত মনো হর তুমি তো মনটা হরণ করে নিলে মনটা আমাদের কি করে আছে গোবিন্দ যখন আজ বেনু বাজান তখন কানের দ্বারে এরা পাহারা রেখেছিলেন দুটি দেখিস কেউ যেন এসে আর আমাদের মন রত্নটিকে চুরি করে নিয়ে না যায় হঠাৎ বাঁশির উপচোর ঢুকলো কান কানের দ্বার খোলা সারা ব্রহ্মাণ্ড বাসী ঘুরলো দেখলো কোথাও দরজা খোলা নেই কারো বহির্মুখতার কপাট দিয়ে বন্ধ কারো দাস্য বাৎসল্যের কপাট দিয়ে বন্ধ শৃঙ্গার সময় বাঁচি গোপীর দরজাটা খোলা কানে ঢুকে গেল মন রত্নকে চুরি করে নিয়ে মন রত্ন নাই মন পাগল হয়ে গেল আত্মা তখন সেই দিকে ছুটে যাচ্ছে ছুটতে ছুটতে বলছে নরে তোকে যে তোদিকে যে কানে পাহারা রেখেছিলাম তো চোরটা কোন দিকে গেল দেখিয়ে দে তবে তো সেই দিকে যাবো তখন কুণ্ডল গুলা নড়ছে ওই যায় ওই যায় ওই যায় এখানে এসে যখন বাণী বলেন তখন বললেন মনটা যে তুমি হরণ করে নিলে আর আমাদের মনহীন দেহে বলছো যাও যাও মন না নিয়ে কি করে যাও মনেই তো সব ইন্দ্রিয়ের রাজা মনটা ফিরিয়ে দাও যায় মনটা যদি ফিরিয়ে যেতে পারো যাও বিশ্বনাথ চক্রবর্তী পাদ কলিলতাং শব্দের একটা সুন্দর ভাষ্য করেছে কলিলতাং বলছে মন আমাদের সঙ্গে ঝগড়া করতে আসবে আমরা বলি কি ভাই মন দেখ তার যদি দুঃখ হতো সে কি রোজ বৃন্দাবনের বনে গরু চড়াতে যেত মন আমাদের বলে গোয়ালিনী আশি বছরে সাবাল সুতরাং এত নির্বুদ্ধি সুখের জিনিস ওটা ওখানে কোনটা শঙ্করাকীর্ণ জায়গা সেখানে সুখের আছে সেখানে তো দুঃখ চরণের হবেই তখন আমরা মনকে বুঝাই ভাই মন দেখ তিনি তো শঙ্কর কণ্ঠকে কেন চলবেন রাস্তায় রাস্তায় যেখানে বাগুকা আছে কোমল জায়গা সেই জায়গা দিয়ে চলবেন তো মন বলে এই জন্যই তো বলছি গোয়ালে নিজের বুদ্ধি গরুগুলো কি বালি খায় গরুগুলো ঘাস খায় বালিতে চললে তা চলবে বালির পদে পদে তিনি চলবেন গরু চড়াতে যাচ্ছে যখন তখন কঙ্কর কণ্ঠকা কিন্ন বন্য প্রদেশেই তো গরু চড়বে মনকে আমরা বলি ভাই মন দেখ শঙ্কর কণ্টক প্রদেশে তিনি চললেও গরুর পেছনে পেছনে তার তো চক্ষু আছে সুতরাং দেখে তো পাটা দেবেন তখন মন আমাদের বলে গোয়ালিনী যদি দেখে পা দিতে দিতে কোনো জায়গায় কঙ্কর কণ্টক লুকায়িত হয়ে থাকে চক্ষুষ্মান ব্যক্তির অরণ্যে কি কাঁটা বিঁধে না সুতরাং না দেখে সহসা যদি কণ্টক বিদ্ধ হয় তখন কি হবে তখন আর আমরা কোনো উত্তর খুঁজে পাই না তখন আমরা মনকে বলি ভাই মন এই দুঃখ ভোগ করবার জন্যই বিধাতা আমাদের সৃষ্টি করেছেন মন বলে বেশ করা থাক দুঃখ ভোগ আমি কিন্তু এই দেহের থেকে আমি চললাম আমি থাকি এত দুঃখ বোধ করবার জন্য আমি থাকবো না তোরা থাক আমি আত্মাকে নিয়ে চললাম তোরা দেখে মনের সঙ্গে আমাদের কলিলতাং এই প্রকার ঝগড়া হয়ে থাকে তুমি যখন সকালবেলা গোচারণের জন্য যাও তখন সারাদিন মনের সঙ্গে আমাদের এই প্রকার কলিলতাং গচ্ছতি ঝগড়া যতক্ষণ পর্যন্ত না সন্ধ্যায় তোমাকে দেখতে পাই গোবিন্দ যদি বলেন দেখলেই তো ঠান্ডা সমস্ত দিনের বিরহ জ্বালা বললেন না সন্ধ্যার সময় যখন গোচারণের থেকে আসো তখন দিনে যা তাপ তার থেকে আবার বেশি কোনো সময়েই আর আমাদের সুখ বা শান্তি পরবর্তী শ্লোকে গোপীগণ এত দুষ্টের কথা বললেন সে সময় সারাদিন মনে কৃষ্ণ বিচরণ করেন তখন সারাদিনের দুঃখের কথা তারপরে যখন সায়ংকালে তিনি আগমন করেন তখন মিলনেও দুঃখ দেয় পরবর্তী শ্লোকে সেই উত্তর গোষ্ঠী যে দুঃখদায়কত্ব সেই স্বভাবটি কৃষ্ণের বর্ণনা করছেন গোপীগণ ভাবের দ্বারা শ্রী গোপীনাথের কৃপা হলে আগামীকাল আবার সেই শ্লোকে धनरजस्वलं दर्शयानुः मनसिना स्मरं সর্ববেদান্ত সার ভারতে দশম স্কন্ধে সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাস পঞ্চাধ্যায়ী গোপী গীতি নামক একত্রিশ অধ্যায়ে দ্বাদশ সংখ্যক শ্লোকে রাস বক্তা ভগবান শ্রীপাদ বাদরানী কৃষ্ণ বিরহ কাতরা গোপ সুন্দরী গণের উক্তি অনুবাদ করতে গিয়ে বললেন দিন পরীক্ষয়ে নীলকুন্তলৈর বনরুহাননম বিপ্রদাবৃতম अनरजस्वलं दर्शयन् मुहुर्मनसि न स्मरं वीरजस्यसि हे वीर गोकुलवीर বিনা পরীক্ষায় বিবার অত্যন্ত অবসানে নীলকুন্তলই আবৃতং ধনরজসলং বনরুহাননং বিভ্রত নীলকুন্তলে আবৃত নীল অলকাবলিতে আবৃত ধনরজসলং গোরজচ্ছুরিত বনরুহাননম লোলালি মালা পরিবেষ্টিত পরাগ মণ্ডিত তোমার যে অপূর্ব বদন কমল নীল কমলের ন্যায় সেই বদন কমল বিভ্রত অর্থাৎ সেই বদন কমল প্রকাশিত করে মুহুর দর্শন বারবার সেই বদন কমল আমাদিকে দেখিয়ে নস্মাকং মনসী স্মরং যৎসি আমাদের মনসী অর্থাৎ হৃদয়ে আমাদের চিত্তে তুমি মরং স্মরং যৎসি অর্থাৎ পোদগম করায় থাক পূর্ব শ্লোকে শ্রী ব্রজ সুন্দরীগণ বিরহ বিধুরা তারা তাদের প্রাণপ্রেষ্ঠ শ্যাম সুন্দরের চরণে জানিয়েছেন যে কি মিলন কি বিরহ কোনো সময়েই তোমার থেকে আমরা আনন্দ লাভ করতে পারি না বিরহ কালে তুমি আমাদের তোমার বিরহ স্বরে জর্জরিত করো আর মিলনকালে তুমি কন্দর্প সরে জর্জরিত কি মিলনে কি বিরহে তোমার সঙ্গে কোনো সময়ই আমাদের চিত্তে সুখ বা আনন্দের উপলব্ধি হয় না এমনি গোপীগণের মদন গোপাল বিষয়ক প্রেমের স্বভাব পূর্ব শ্লোকে গোপীকালগঞ্জ জানিয়েছেন কৃষ্ণ যখন মনে গমন করেন তখন তাদের বিরহ কাল সে বিরহ দশায় শ্রীকৃষ্ণের বন ভ্রমণের যে চিন্তন কিভাবে তার প্রতিটি পদক্ষেপ শঙ্কর কণ্টকাকীর্ণ প্রদেশে অর্পিত হয়ে তাদের হৃদয়ে বিশাল জ্বালার সৃষ্টি করছে এই চিন্তায় সারাদিন কেটে যায় এই দুঃখ সে রাতটি সেই দুঃখ জানাবার কোনো ভাষা নেই মর্মের মধ্যে সেই বিশাল দুঃখের অনুভব পায় এবং ত্রুটির যুগায়তে শ্রীকৃষ্ণ বিরহে তাদের একটা ত্রুটিকাল একটা যুগের মতো অতীত হয় সারাদিন পর যখন উত্তর দেশে তিনি তাদের দর্শন দেবেন তখন তো তারা আনন্দ পাবেন বললেন না তখনও আমাদের আনন্দ নেই দিনের বেলা যেমন তুমি তোমার বিশাল বিরহ করে আমাদের হৃদয়কে জর্জরিত করো তেমনি বিবাহ সানে যখন তুমি আমাদের দর্শন দাও তখন স্মরং যচ্ছসি কন্দর্প স্বরে আমাদের হৃদয়কে বিদ্ধ করে থাকে তাই এই শ্লোকে শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠীর দর্শনে যে তাদের বেদনা সেই বেদনার কথা অভিব্যক্ত করছেন বলছেন দিন পরিচয়ে প্রথমে বলছেন দিন পরিচয় আমাদের গুসাইপাদ ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন দীনস্য পরিতপ সয়ে অত্যন্ত প্রান্তে সতীতি দুঃসাধিক্য সূচিতম তুমি তো বনে যখন যাও তখন মাতা বারবার কত করে বলে দেন যে অপরাহ্ন কাল সমাগত হলেই তুমি গৃহে চলে এসো সে তো আসবে না দিনের অত্যন্ত শেষে দিন পরিচয়ে দিনক্ষয়ে বললেন না পরিমাণে সর্বতভাবে যখন দিন শেষ হয়ে যায় সখাগণ সঙ্গে বিনোদ খেলা নিজ সময় সখা সঙ্গে ভুবন চারণ রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার বৃন্দাবনী স্বচ্ছন্দ বিহার সেই খেলায় মেতে থাকে হঠাৎ চমক ভেঙে যায় অনেক বেলা গেল তখন বলেন পাল জড় কর সিদাম ওহি সান দেও সিঙ্গায় এবে সঘনে বিষম খাই মনে হয় নাম করে মায় আজি মদের গোষ্ঠীতে বিলম্ব হেরিয়া হেন বুঝি কাঁদে মায় পথ পানি চাইয়া তখন মায়ের কথা মনে হয় অত্যন্ত প্রান্তে বলরাম দাস কহি শুনি কানাইর বল সকল রাখাল মাঝে তবে পড়ে উতর সুতরাং বিবাহের অত্যন্ত প্রান্তে তুমি আসো কি অবস্থা দুঃখাধিকং সুচিতম যতই অপরাহ্নকাল ধীরে ধীরে অতিক্রান্ত হতে থাকে কি অবস্থা ব্রজ গণে রাধারানী বলেন সখি এই জামটি কি জম হয়ে গেল অসহনীয় প্রত্যেকটি মুহূর্ত বেদনায় কে বুঝবে সেই বিরহ বিধুরা ব্রজ সুন্দরী গণের অন্তরের দুঃখের কথা সাধ্য নেই কাল দুঃখের সময় অনতিক্রমণীয় সহজই যায় না দুঃখের কালটি খুব কষ্টকর মনে হয় যে রাত্রে আমাদের দুঃখ হয় তখন শরীরে বা গৃহে দুঃখ থাকলে মনে হয় কিছুতেই সময় কাটছে না আজ কি রাতটা বড় হয়ে গেল আসলে বড় হয় না সেই থাকে কিন্তু দুঃখের সময়টি অতিশয় কষ্টে অতিবাহিত হয় এই জন্য বড় বলে অনুভব হয় কিন্তু কত বড় ত্রুটির যুগায়তে গোপী ছাড়া কারো হয় না এক ত্রুটি কাল সেটি একটা যুগের মতো অতীত হয় সুতরাং সেই অসহনীয় বেদনার কাল কেউ জানেন না তারা ছাড়া মহাপ্রভু এই ভাব বুকে নিয়ে বললেন অন্যের যে দুঃখ মনে অন্য তাহা নাহি জানি সেত্তই শাস্ত্রের বিচার আরে অন্যজন আর আমাদের দুঃখ কি জানবে কৃষ্ণ বিরহ বেদনায় আমাদের যে দুঃখের অনুভূতি হয় সে অন্যের জানার সামর্থ্য নেই অন্যের কথা দূরে থাক অন্যজন কাহা লেখি নাহি জানে প্রাণ সখী যারে কহে ধৈর্য ধরিবারে সখীগণ বলেন ধৈর্য ধরো উনি তো আসছেন আসবেনি দর্শন তো পাবেই কৃষ্ণ কৃপা পারাবার কবু করিবেন অঙ্গীকার সখিতুর ব্যর্থ বচন জীবন চঞ্চল যেন পদ্মপত্রে জল ততদিন দিয়ে কোনজন কি বলেন তুমি এখনই মরে যাচ্ছ একশো বছর তো বাঁচবেই শত বৎসর পর্যন্ত জীবের জীবন অন্ত এই তত্ত্ব কহনা বিচারী নারীর যৌবন ধন যারি কৃষ্ণ করে মন সে যৌবন দিন দুই চারি দেখতে দেখতে সব চলে যাবে কৃষ্ণ সেবার এই দেহের দ্বারা হবে না কি বলেন সখীও বুঝলো না তোমার মাধুরী বল তাতে মোর চাপল সেই দুই তুমি আমি জানি তোমার मासुज्य 알아বাচ্চ কবি তাও সোপিও বুদ্ধের আতে গুণিয়ার আমি জানি আর কেউ জানে না হে রূপ গোপী প্রেম দিনের অত্যন্ত ক্ষয় অত্যন্ত প্রান্তি इति দুঃখাধিকং সুচিতং আসিন তোর গুষ্টি সব बृजसुंदरी গনি কি অবস্থ কন্ঠায়কি শ্যামলাকে বকুলমালা পরাচ্ছে কর্ণভূষণ সখী আর কর্ণভূষণ পরাবার দরকার নেই এই কোণে এই কানে সেই বংশীনাদ রূপ অলঙ্কার কর চক্ষে কজ্জল দিচ্ছে কোন সখী যুধেশ্বরী দর্শনে যাবেন তো কৃষ্ণ দর্শন সখী সামাঞ্জন যে নয়নে দেব এখনই সেই নয়নে আবার কালি দিতে যাচ্ছ কালিটা আর দেবে না উৎকণ্ঠায় সবধি ভোজ সুন্দরীগণ কি অসহনীয় ভাবে সময়টি অতিক্রান্ত করছে অত্যন্ত প্রান্তে তুমি আমাদের দর্শন দাও দর্শন একটা ক্রম আছে উত্তর গোষ্ঠী পাল বললেন প্রথমেই গধুলি দেখা যায় তারপর বাঁশির নাচ শোনা যায় সেই দিকে ব্রজ সুন্দরীগঞ্জ চেয়ে থাকেন তারপর একটা নীল আলো দেখা যায় নীল আলোটি দর্শনের পর গাভীর দল দেখা যায় তারপর ধীরে ধীরে স্পষ্ট হতে স্পষ্টতর হতে থাকে সেই নীল আলো যার আলো সখাগণ বেষ্টিত হয়ে নাচতে নাচতে কি অপূর্ব সৌন্দর্যের সাগর সিন্ধু একবার সৌন্দর্য সিন্ধু কত উত্তাল তরঙ্গমালা নিয়ে ধীরে ধীরে আসছে বলছেন সেই সময় তোমার মুখখানা দিন পরীক্ষায় নীল কুন্তলেই তোমার যে মুখটি কেমন নীল কুন্তলে আবৃত নীল কুন্তলে আবৃতম সেই ধনরজসলং ধনর্ভাননম বিভ্রত ধনরজসলম ধন বলতে এখানে গোধন গোধনের অর্থাৎ গাভীর যে চরণের রস সেই রস গাভী ঘোরাবার সময়ে বা যখন আসছে না তো শত শত গাভী তখন সেই রস মণ্ডিত হয়েছে মুখকমলে ঠিক যেন একটা সদ্য প্রস্ফুটিত নীল কমল পরাগ মণ্ডিত পরাগে ধূসরিত আর তারপর গো জন্য বারবার যে তার মস্তকের কেশদাম কেশবন্ধন খুলে গিয়েছে এখন সেই চূর্ণকুন্তল রাজি মুখের উপরে এসে পড়ছে লোলালি মালা পরিবেষ্টিত যেমন একটি পরাগ মণ্ডিত পরাগ ভূষিত নীল কমল এইরূপ দেখা যায় প্রথমে নীলকুন্তলের ব্যাখ্যা করছেন গোস্বাই পাল নীল কুন্তলা অলকাশ তেসাং করি শ্রীমুখস্য আবরণে শোভা ভরা পাদনা আত্মই আবৃত ইতি সহজ পরম সৌন্দর্য বিপ্রীতম অনন্ত সৌন্দর্য মাধুর্য সিন্ধু ব্রজসুন্দরীগণ বলছেন বললেন তোমার যে মুখকমল সেই মুখকমলে গৌরজোচ্ছুরিত এবং লোলালি মালা পরিসেবিত যে চঞ্চল অলকাকুর মুখকে আবৃত করে রেখেছে ঠিক যেন একটা নীল কমল শৈবাল মন্ডিত শৈবালের কোনো সৌন্দর্য নেই কেবল শৈবালের কোনো সৌন্দর্য নেই কিন্তু যখন একটা নীল কমলকে একটা কমলের উপরে পড়ে যায় শৈবাল কি চমৎকার দেখায় কিন্তু এখানে শৈবালেরও সৌন্দর্য আর কমলের তো সৌন্দর্য আছেই আর দুইটি দুইটিকে ভূষিত করছে তার চূর্ণ কুন্তল রাজি মুখমণ্ডলের উপরে নিপতিত হচ্ছে যেমন অনেক লোলা আলি মালা পরিবেষ্টিত একটা সদ্য প্রস্ফুটিত নীল কমল আমাদের শ্রীপাল সুকমুনি বর্ণনা করেছেন এই রূপ ভাগবত তং গোরজাচ্ছ্রিত কুন্তলবদ্ধ বরহ বন্য প্রসূন রুচিরে সনচার ভাসম মেনুং কনন্ত মনুগৈ রূপগীত কীর্তি গপ্প দিদৃক্ষিত দিশ ভগবান সমেতা শ্রীমদ ভাগবত দশম স্কন্ধে পঞ্চদশ অধ্যায় রেণুকাসুর বদের পর প্রথম পূর্বরাগ ব্রজ সুন্দরীগণ উত্তর গোষ্ঠী কৃষ্ণকে দেখছেন সুকমুনি রূপটিকে বর্ণনা করছেন তং গোরজত স্ফুরিত কুন্তলবদ্ধ বরহ বন্য প্রসুন রুচিরে স্তনচারু হাসম গোরজ স্ফুরিত এখানেও বলছেন ধনরজস্বল ধন বলতে গোধন সেই গোধনে চরণে রস মুখমণ্ডলে আবৃত এটি ব্রজসুন্দরী গণের উদ্দীপক সহজ সৌন্দর্য অভিপ্রেত গোস্বামী পাদ বললেন যেমন পঙ্কাঙ্গ রাগ রুচির ইতিবদ্ধ বাল্যলীলায় যেন বর্ণনা করেছেন যে শ্রীকৃষ্ণ যখন বাল্যলীলায় যশোদার প্রাঙ্গণে হামাগুড়ি দিচ্ছেন তখন সেই একদিকে গাভীগুলি তাদের স্তনক্ষীরে শান্তি সিক্ত আর গোপীগণ আসছেন বাৎসল্যবতী তাদের চরণে চাপে কর্দম হয়েছে সেখানে কাদার সৃষ্টি হয়েছে সেইখানে যে হামাগুড়ি দিচ্ছেন কৃষ্ণ বলদেব তো সুকমুনি বললেন পঙ্কাঙ্গ রাগ রুচিরও সেই পঙ্কের অতি রুচির অঙ্গরাগ হয়েছে অঙ্গে পঙ্কে কি অঙ্গরাগ হয় নাকি কুমকুম কস্তুরি চন্দন চর্চা দিয়ে অঙ্গরাগ হয় কিন্তু এখানে পঙ্কের অঙ্গরাগ মাতা কি উদ্দীপক ও যখন ভূতের রাজা সেজে আসে তখন মা কোলে নিয়ে স্তন্যদান করতে করতে সেগুলিকে অপসারিত করেন কি ভালো দেখায় গোপালের রূপ আমাদের শ্রীপাদ কবি কর্ণপুর বলেছেন মাধুর্য সিন্ধু মরিচস্য ভবেন নিপাত সৈব মধুরিমান মুড়ি করতি বলছেন মাধুর্য সিন্ধুতে যা নিপতিত হয় সেই মাধুর্যকে একেবারে অঙ্গীকার করে মাধুর্যের সিন্ধুতে পড়লে সব মাধুর্যময় হয়ে যায় গোরজ ছুরিত কুন্তল ইন্দলগুলি গৌরজোচ্ছ্রিত মুখখানাও গৌরজোচ্ছ্রিত যেন একটা সেদ্ধ প্রস্ফুট নীল কমল পরাল কুসরিত এবং চূর্ণ কুন্তলগুলিও তার এরা বলছেন এতগুলি কমল সেখানে তোমার সেদ্ধ প্রস্ফুটিত ওই মুখকমলের মধুপান করছে আমাদের নন রূপ ভৃঙ্গ মনে করে তার ভিতরে প্রবেশ করে একটু শোভামকলন্দ আস্বাদন করবে পারে না কর্তৃত্ব জাগে তো অতগুলো ভ্রমর চারদিকে ঘিরে আছে অলকা বলি আমাদের নয়ন কমল আসিত কি তৃষ্ণায় সারাদিন কাটে মুখকমলের মধু পান করবার জন্য অতগুলো ভ্রমরের ভিতরে যে ওরা যে প্রবেশ করে আর মুখকমলের মাধুর্য আস্বাদন করবে সে সামর্থ্য তাদের থাকে না এই এক দুঃখ সুকমুনি বললেন কুন্তলাবদ্ধ বরহ বেনু বন্য প্রসূন রুচির এক সনাচার ভাষণ যখন আসেন সখাগণ কুন্তলের উপরে গুচ্ছের চূড়া সেখানে অশোক গুচ্ছের একটা ভূষণ মস্তকের মধ্যে গোঁজা কানে দুইটি নীল কমল রৌদ্রের তাপে সেগুলি একটু যে কমলগুলি একটু যখন সামান্য শুষ্ক হয়েছে তার থেকে কিঞ্জল কখনা নিঃসৃত হয়ে এইগুলিতে লেগেছে কি চমৎকার মাধুর্যের প্রকাশ সখাগণ বনফুল তুলে মালা টলা গেথে সাজিয়ে দিয়েছে বন্য প্রসূন রুচির রুচিরেক্ষণ চার ভাষণ রুচির দৃষ্টি স্ত্রী মুখে অদ্ভুত অপূর্ব হাসি বেনু কনন্ত মনুবৈর কীর্তিং ধীরে ধীরে আস্তে আস্তে বেনু বাজাচ্ছেন প্রেমের দেবতা සේ වෙනුනාදරෝජනුනිජේ අස්සවන්තු අස්සද්දමානුනි යොවීනු විනෝදනා සමතිකම්ම පිළිගන්නවා සබ්බිරහාස විනයංගද පන්න প্রকৃতি এরা তো সেই মুখমাধুরী আস্বাদনের জন্য কত লালসা নিয়ে আছেন এদেরই লালসা নেই তারও লালসা আছে এরা বলছেন একে তো তোমার সেই গোপজাতি উদ্দীপক তোমার এই গৌরজোচ্ছরিত এটি রূপটি গৌরব গোপজাতির আমাদের অত্যন্ত আসে স্বজাতির একটা উদ্দীপক জিনিস তো গোধন গৌরজের ছুরিত মন্ডিত সেই মুখমাধুরী গোপীগণের পরম আশ্চর্য এই রূপ আর তারপর তুমি করো কি না আবার সেই রূপটিকে তুমি আমাদিকে বারবার দেখো গোসম্মলানের ছলে একবার তো একবার দেখালে তারপরে যদি চুপচাপ তুমি ঘরে চলে যাও তাহলে না হয় কিছুটা রক্ষা কিন্তু চুপচাপ তো গৃহে যাবে না তোমার এই মুখটি বারবার দেখাবে ছলে দর্শন করাবে তারপর সুখাগণকে ডাকার ছলে দেখাবে এই বারবার ওই মুখটি দর্শন করায় আর পুনঃ পুনঃ পুনঃ পুনঃ তুমি আমাদের হৃদয়ে স্মরণ যচ্ছসি স্মরণ যচ্ছসি প্রেরণ করে থাকে আমাদের ব্যাখ্যাকার বললেন বলেন কৃষ্ণের সৌন্দর্য মাধুর্য দর্শন করেই আর এদের চিত্তে কন্দর্পোদ্গম হয় বলেন তাহলে স্মরণ যচ্ছসি এই কথা বলতেন কৃষ্ণ ওটা দিচ্ছেন তো তাহলে স্মরণ যচ্ছসি এই কথা বলতেন না আসলে ব্রজ সুন্দরী গুণীর চিত্তে কোনো স্মর বলতে কাম নেই যেটা আছে সেটি শ্রীকৃষ্ণ সুখের উপাদানের বস্তু এই জন্য শ্রীজীব গোস্বামী পাদ লিখলেন এসু কান্তা ভাব ব্রজ গোপিকাসু কাম শব্দে না অভিহিত স্মরাক্ষ কাম বিশেষ স্তন্য বৈলক্ষণ্য কাম সামান্যন্ত ইচ্ছা সামান্যাত্মক কাম শব্দ বলা হয়েছে ইচ্ছা সামান্য ইচ্ছা সামান্যেপি কাম সামান্য চেষ্টা তু আত্মেন্দ্রীয় তাৎপর্য আত্মেন্দ্রীয় তাৎপর্য এবং প্রীতি সামান্য চেষ্টা তো কৃষ্ণেন্দ্রীয় তাৎপর্য কৃষ্ণেন্দ্রীয় সুখ তাৎপর্য প্রীতি আর আত্মেন্দ্রীয় সুখ তাৎপর্য কাম তো কাম কেন বলা হলো বললেন ওই ইচ্ছা সামান্য বলা ওখানে ইচ্ছা আছে এখানে ইচ্ছা আছে কিন্তু ওই ইচ্ছা আলাদা তো ওর গতি হচ্ছে নিজের দিকে আর এর গতি হচ্ছে শ্রীকৃষ্ণ সুখের দিকে সুখ সুখ করে সঙ্গম এই জন্য এখানে ওই যে সৌন্দর্য দর্শন করেই যে তাদের হৃদয়ে যদি হতো তাহলে বলতেন না যে তুমি ওটা দিচ্ছ এ কথা বলতেন সর্বসিদ্ধা প্রীতি সৌন্দর্যের কোনো অপেক্ষা রাখে না সুন্দর অসুন্দর অসুন্দর সুন্দর সে করবা গুণবিহীন গুণিনাং বরবা দেশি মই স্যাত করুণাং বুধিব্বা শ্যাম সেবাদ্য গতি মমায়ম তিনি সুন্দর হন অসুন্দর হন তিনি আমায় ভালোবাসুন বিদ্বেষ করুন সেই শ্যাম সুন্দরী হচ্ছেন আমার একমাত্র গতি তিনি ছাড়া আর গতি নেই নির্মল ব্রজ সুন্দরী গণের চিত্তময় আত্মেন্দ্রীয় সুখবাসনা তাহার কৃষ্ণেন্দ্রীয় সুখবাসনায় যে অধীর হচ্ছেন এইটিকে এখানে স্মরণ যচ্ছসি বলছে বলছেন ওটা তো তুমি দিচ্ছ সুতরাং বারবার মুখখানা দেখা দেখাই আমার হৃদয় আমাদের হৃদয়কে অধীর করে তুমি চলে যাচ্ছ দুঃখই দিচ্ছ আত্মীয় জাগাচ্ছ নাম তো নেই শ্রীপাদ কবি কর্ণপুর বললেন কি বিরহ বেদনায় সারাদিন কাটাচ্ছি আর যখন দর্শন হচ্ছে উত্তর গোষ্ঠে তখন আবার সেই বারবার মুখখানা দেখিয়ে আর আমাদের হৃদয়ে কন্দপ্রদগম করাচ্ছ তুমি যেভাবে মুখখানা দেখাও তাতে আমাদের মনে হয় কি যে আজ রাত্রে আমার কুটিরে নিশ্চয়ই শ্যাম সুন্দরীর শুভ শুভ আগমন কর্ণপুর লিখতে যেভাবে তুমি মুখখানা দেখিয়ে যাও রোজ সুতরাং সারা রাত আর নিদ্রা হয় না যেভাবে তুমি মুখখানা দেখিয়ে যাও তাতে মনে হয় আজ নিশ্চয়ই তিনি যে ভাব প্রকাশ করে গিয়েছেন তাতে নিশ্চয়ই আমার কুঞ্জে তার শুভাগমন হবে কিন্তু হয় না সারা রাত নয়ঞ্জলে ভাসতে ভাসতে কেটে যায় জাগরিত সুতরাং তোমার অদর্শনে তো দুঃখ আছেই দর্শন ওই প্রকারে বললেন তুমি যদি মুখখানা এতবার না দেখাতে আর ওই ভাব প্রকাশ না করতে তাহলে এই বস্তু এত দুঃখ ভোগ আমাদের করতে হতো কিন্তু ওরও তো কামনা আছে ওরও বিপুল কামনা আমাদের শ্রীপাদ জীবু স্বামী চরণ লিখলেন বললেন এই গোপীগণকে ভালোভাবে দেখবেন একটু দেখতে তো পান না যার দিকে গুরুজন আত্মীয় স্বজন একবারে কিভাবে যে দর্শন করতে হয় তাকেও কবু মিলে কবু না মিলে দৈবের ঘটনা সুতরাং একটু ভালোভাবে দেখবেন বলেই এই ইন্দ্রজাগকে খণ্ডন করে আর গোবর্ধন জাগ স্থাপন করবে ওদিকে দেখবেন বলে হ্যাঁ ওদিকে দেখবেন সেই লীলা আজকাল গোবর্ধন তটেই ইন্দ্রজাগ কৃষ্ণ যখন সাত বছর বয়স গোচারণ করতে করতে কৃষ্ণ যে সব দেখছেন এই দিনের পূর্বের থেকেই আগের থেকে সব সরঞ্জাম হচ্ছে তো ইন্দ্রজাগের এইখানে গোচারণ করতে করতে গেলেন গোপগণ নন্দ মহারাজ আছেন গোপগণ সব নানা ব্যবস্থা করছেন ইন্দ্রজাগের সেখানে শ্রীকৃষ্ণ যে বলছেন বাবা এসব কি করছো তোমরা কোন দেবতার সেবা করবে এই দেবতার সেবায় কি ফল এবং কি জন্য এই সমস্ত এই সেবা করতে হবে তা আমাকে বলে দাও নন্দ মহারাজ বলছেন গোপাল যা যা যা যা কাজ কর যা নিজের নিজের কাজ কর ছেড়ে দে ওর শুনে কি লাভ তোর শুনে কি হবে বাবা শুনতেই হবে আচ্ছা তুমি যখন না থাকবে তখন কাজগুলো কে করবে তাহলে জেনে রাখবো তো কাজগুলো কিভাবে করছো কোন দেবতার উপাসনা হবে কিভাবে করতে হবে তুমি যদি না বলো যদি না শিখিয়ে রাখো তাহলে আমি তবে কি করে এটা করব। বাবা মনে মনে ভাবছেন এই নারায়ণ সমগুণী ওই যে বলেছেন আছে আমার ছেলে এইরকম কথা কি সাধারণ ছেলে বলতে পারে সাত বছরের ছেলে কি আদরকে কি আদরে গোপালকে কোলের কাছে নিয়ে বলছেন বাবা শোন তবে বলি আমার বাবা ছিলেন তো পর্যন্য গোপ সেই সময় থেকে আমাদের এই সব চলে আসছে আমার বাবাকে দিয়েছিলেন এই রাজ্য পিতামহ সুতরাং আমাদের গোপালন এবং কৃষি গোরক্ষার কৃষি আমাদের হচ্ছে জীবিকা এই দুটির জন্যই ঘাসের দরকার দরকার কিনা গরু চলবে আর বৃষ্টি হবে তবে তো কৃষি হবে ঋষি গোরক্ষা আমাদের যে জীবিকা তার জন্য দৃষ্টির দরকার এই জন্য বাবার আমল থেকে সব আমরা ইন্দ্র পূজা এখানে করি ইন্দ্রদেব আমাদের দৃষ্টি দেন এই জন্যই এই পূজার অনুষ্ঠান করা হয় বাবা ইন্দ্র কি করে বৃষ্টি দেবে কর্মফলানুসারে মানুষ সব কিছু পায় আচ্ছা বাবা ইন্দ্র যদি পুজো করলে বৃষ্টি দেয় না পুজো করলে না দেয় তাহলে সমুদ্রে কেন জল হয় সমুদ্র কি কারো পুজো করে সেখানে কি মানুষ আছে বাবা সকলেই কর্মফল ভোগ করছে কর্ম অনুসারে বৃষ্টি পাবে শস্য পাবে সব কিছু কর্মানুসারে হবে গিরিরাজের পুজো স্থাপনের জন্য কর্মবাদকে আনয়ন করছেন নিজে এটি তার অভিপ্রেত নয় ভক্তি তার অভিপ্রেত কিন্তু ওই যে গিরিরাজের সেবা স্থাপন করবেন তো এই জন্য বললেন কর্মই জগতে কর্মানুসারে জগতে যে সমস্ত নিজের ফল ভোগ করছে যদি আমাদের উদ্দিষ্টে কর্ম থাকে ইন্দ্রের পাপের সাধ্য নেই যে বৃষ্টি আমাদের দেবে সুতরাং এ পিত দেখো না আমাদের সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা হচ্ছেন এই গিরিরাজ তিনি কত ঘাস দিচ্ছেন কত প্রকারে তিনি আমাদের উপজাতিকে বাঁচিয়ে রেখেছেন সাক্ষাৎ জাগ্রত দেবতা এবং সেই সঙ্গে এই যে গাভী তারা আমাদের আর আরাধ্য এই গাভী সেবা আমাদের করতে হবে গো ব্রাহ্মণ এবং ইন্দ্রের গোবর্ধনের সেবা না করে আমরা ইন্দ্রের সেবা করতে যাব কেন আসলে ইন্দ্রের জাগটি খণ্ডন করছেন না এটি ইন্দ্রের উপরে কৃপা বর্ষণ করছেন তার মানে তিনি সাক্ষাৎ অবতীর্ণ হয়ে আছেন এই স্থানে যাঁদের প্রেমে অধীন হয়ে সেই নন্দাদি গোপগণ তারা ইন্দ্রের পুজো করছে এটি ইন্দ্রের কি ভয় নাই যে তাদের পুজোটা নিচ্ছে এই অপরাধে কোথায় গতি হবে তাদের এই জন্য ইন্দ্রকেও বাঁচাচ্ছে কি সুন্দরভাবে কথাগুলো বললেন বড় বড় চোখ ঘুরিয়ে চোখ ঘুরাতে ঘুরাতে এমনভাবে কথাগুলো বললেন না সকলের চিত্ত একবারে আনন্দ রসে তুলে গেল সব গোপগণ বললেন তবই সা মহতি বাল গোপানাং শিষ্ট গর্তিনী বুদ্ধির বুদ্ধি গোপাল তোমার যে কথা কি সুন্দর কথা দেখেন মহারাজ মহারাজ একটু আনন্দে ভরে গিয়েছে কি বলছে এমন কথা সাধারণ ছেলে বলতে পারে এ নারায়ণী প্রণালী আমাদের সাক্ষাৎ জাগ্রত দেবতা গিরিরাজ আজ এই জানাল আমরা জানতাম আর সব গাভী আমাদের আরাধ্য আর ব্রাহ্মণ গো ব্রাহ্মণ এবং এই সাক্ষাৎ গিরিরাজের আরাধনা ছেড়ে দিয়ে আর আমরা এতদিন ইন্দ্রজাগ করে আসছি গোপাল ঠিকই বলেছে তঙ্গতি তঙ্গতিশ্চৈব তং বৃত্তা তং পরায়ণ ভয়েসু অভয়দস্তং নস্তমেব শ্রীরাম শ্রী এ গোপাল তুমি আমাদের গতি তুমি আমাদের সর্বস্ব তুমি ভয়ে অভয় দাতা যত কিছু ভালো মন্দ ইত্যাদি সব তোমারই উপরে আমাদের তোমা ছাড়া তো আমরা কিছুই জানি না হ্যাঁ, গোপাল হাসতে হাসতে বলছেন বাবা মনে কিছু করবেন না বেশি অন্য কোনো জিনিসের দরকার নেই এই জিনিসগুলোতেই হবে যে জিনিসগুলো ইন্দ্র সেবার জন্য জোগাড় করেছেন না সেই জিনিসগুলোতেই গিরিরাজের সেবা হবে কেবল পাল্টে দিন আর অনেক সমস্ত নৈবেদ্যাদি তৈরি করতে হবে আরো বেশি এই জন্য সব নৈবেদ্যাদির উপচার আনন করান বলে দিলেন এই হোমকুণ্ড স্থাপন করুন এই ভাবে গিরিরাজের সেবা করতে কি আনন্দ ইন্দ্র জাগে কোটি কোটি গুণ আনন্দে গোপালের বাক্যে সকলের হৃদয় উৎফুল্ল হয়ে উঠল একটা অভিনব আনন্দে সারা করে হরিবংশে বর্ণিত আছে গর্গ সংহিতা মহারাজ নন্দ এই আজকার দিনে স্বর্ণ শৃঙ্খল মণ্ডিত একটা বিশাল হস্তির উপরে আরোহণ করেছেন দুই দিকে তাঁর রামকৃষ্ণ আর সামনে আছেন গর্গাচার্য এইভাবে আসছে আর শত শত সমস্ত গোপগণ তাকে কৃষ্ণভানু রাজা চন্দ্রভানু ইত্যাদি সব বড় বড় গোপগণ তারাও সেই প্রকারে সপার্ষদের সমস্ত নন্দ মহারাজকে বেষ্টন করে ধীরে ধীরে গিরিরাজিত হতে লক্ষ লক্ষ সমস্ত ব্রাহ্মণে পাক করছে কত সমস্ত উপচার রাত্রের থেকে হতে লাগলো গিরিরাজের সেবা হবে গোবর্ধন চা গোপালের দিকে সকলের দৃষ্টি এরপরে কি করতে হবে গোপাল নারায়ণ তো বলছে এসব বলে দিচ্ছেন বাবা এইভাবে করো এইসব করো এই করতে হবে তারপর সব ভোগ রাগ লেগে গেল যখন ভোগরাগ লেগে গেল সব তারপর তিনি স্বয়ং আর একটা মূর্তিতে পর্বতের উপরে একেবারে আকাশ চুম্বিরু সহসা একদম গোপগণ দেখে সকলেই অবাক সকলেই চক্ষু স্থির আর ওটা কি বাবা ওই গিরিরাজ আচ্ছা বাবা এতদিন যে ইন্দ্রের পুজো করলে কোনোদিন দেখা দিয়েছে ইন্দ্র এমনি করে ওই দেখো তোমাদের জাগ্রত দেবতা সাক্ষাৎ এসে তোমাদের নৈবেদ্য গ্রহণের জন্য উদিত হয়েছে দেখবে সকলেই অবাক হয়ে আছেন তো কি দেখছেন সকলে জীব গোস্বামী বলছেন দেখছেন এই কৃষ্ণকে সামনে তার দিকে সবার দৃষ্টি আর ওর দিকে সবার দৃষ্টি এটা ছোট আর ওটা অনেক বড় এই তফা তাছাড়া রূপের কোনো ভেদ নেই হ্যাঁ, দর্শন করছেন বলছেন তো এই ভালোভাবে দেখতে পাই না আমার মনে হয় যদি তোমাদিকে সবার সামনে অনেকক্ষণ ধরে দেখতে পাই এবং তোমরাও যদি সবার সামনে আমায় দেখো তো ভালো হয় কিন্তু তোমাদেরও উপায় নেই আর আমারও উপায় আমিও যদি দেখি বেশিক্ষণ তাহলে আবার সুবল আদি সখা বলবে চল লোক দেখছি লোক লোক আর গোপীগণ তো লজ্জায় অধীর একবার যদি দেখেন গুরুজনের দৃষ্টি এড়িয়ে দেখতে হয় নানা ব্যাপারে দেখতে হয় দেখলে আবার আনন্দ আছে মদন আছে গুরুজন আছেন কত প্রকার বাধা সুতরাং তোমরা আমাকে দেখো আর আমিও তোমাদিকে দেখবো গুরুজনের সামনে কারো কিছু বলবার নেই ওটা তো দেবতা কে না গোপীনাথকে দেখায় কারো বাধা আছে দেখুন সারাদিন দেবতা সবাই জানছে তো দেবতা গিরিরাজ প্রত্যক্ষ হয়েছে কিন্তু আসলে কৃষ্ণই এটা ছোট একে স্নেহ করছেন জিজ্ঞাসা করছেন আশীর্বাদ করছেন আর ওকে পুজো করছেন সম্ভ্রমে গোপগণ হাত জোর করে আছে আমাদের মনে হচ্ছে কি করে জানবো ওটা গিরিরাজ নাকি কৃষ্ণ বলছেন ও ভগবান খুব জোরে চিৎকার করে বলছেন আপনি কে এখন কোটি কোটি মেঘ মেঘ গর্জন নিন্দিত গম্ভীর স্বরে শব্দ আসছে শুনি আমি গিরিরাজ শুনলে তো সব নৈবেদ্য রাখা আছে তো খেতে আরম্ভ করেছে আর কোনো কথা তো বাচ্চাগুলো যে দেখছে বাচ্চাগুলো একেবারে জড়ো হয়ে যাচ্ছে ভয়ে যখন এমনি করছে না আঙ্গুলগুলো এই থামের বড় বড় আর তারপর প্রসারিত করছে সে হাত কি হাত একবারে দিগমন্ডল ব্যাপ্ত হয়ে যাচ্ছে হাতে নানা সমস্ত যত শাক সবজিকে নিয়ে নিয়ে আসে বড় মন মন যে চাউলের অন্ন আছে তার মধ্যে দিয়ে সবটাকে জয় করে অবাক হয়ে যাচ্ছেন সকলে কি হচ্ছে এইভাবে খাওয়া আর তারপর একটা হাতে এইভাবে খাওয়ার একটা হাত কেমনি করে বললেন ইন্দ্রকে যেন দেখাচ্ছেন এতদিন বেটা তুমি আমার খাবার গুলো খাচ্ছিলে দেখো এসো আমি খাচ্ছি এসো ইন্দ্রকে যেন আঙুলটি দিয়ে আর একটা হাতে দেখাচ্ছেন আর একটা হাতে খাচ্ছে কি সে খাওয়া পুকুর পুকুর ক্ষীর দেখতে দেখতে যত নৈবেদ্য সমস্ত শেষ হয়ে গেল তখন গোপগণের মনে হচ্ছে কি আহা আমার ঘরে আরো কি সুন্দর নবনীত আর কি সুন্দর ভালো ভালো লাড্ডু তৈরি ছিল আমাদের দেবতা এত খাবে জানলে নিয়ে আসত তখন আমি গিরিরাজ তাকে আত্মা লম্বা করে দিচ্ছি ঘরে পৌঁছে গেল হা সেইখানে থেকে সেই লাড্ডু হারিয়ে নেবে এইটা তো তোমার এই দেখো কে এমনি করে যার যে বাসনা হচ্ছে সব বাসনা পূর্ণ করছে হাতকে লম্বা করে বাচ্চাগুলো তো ভয়ে কেঁদে মায়ের কোলে অস্থির আশ্চর্য হয়ে হাসছেন আর বৃদ্ধগুলি তারা অবাক আশ্চর্য শেষকালে খাওয়া দাওয়া তো সব হয়ে গেল নিমেষের মধ্যে এরপর মুখ ধুতে হবে তখন এত মোটা মোটা বাঁশগুলোকে ভেঙে আর দাঁতে যে সমস্ত ঢুকেছে যে খাবার সেইগুলিকে দন্ত কাষ্ট করছে দন্ত কাষ্ট করে আর পুকুর পুকুর জলকে শেষ করে তারপর আচমন মুখে সেই জল নিয়ে আর এমন কুল্লোল করছেন গিরিরাজ যে একবারে ব্যাপী সেই কুল্ললে জল পড়ছে যেখানে যেখানে জল পড়ছে সেখানে আছে তো দেখতে দেখতে এত সঙ্গে সঙ্গে গোপগণ বলছেন দেখো যার জলে এত ঘাস না জানি তার কৃপা হলে আরো কত ঘাস আছে সুতরাং ধন্য ধন্য গোপাল তুমি আমাদেরকে কি দেবতা দেখিয়ে দিলে ওই যে খাওয়া দাওয়া আসমন হয়ে গেল তো এরপর তাম্বুল খাবেন তো লক্ষ লক্ষ তাম্বুল বিটিকা তু একটা নয় একেবারে লক্ষ লক্ষ তাম্বুল বিটিকাকে খেয়ে চর্পণ করছেন যত খাচ্ছে তত দেহটা লম্বা হচ্ছে যত সমস্ত খাচ্ছেন তত আবার দেহটা লম্বা হয়ে চলেছে আর মোটা উল্লসিত হয়ে উঠছেন নন্দ মহারাজ সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গোপগণ এসে গোপালকে বলছেন গোপাল তাহলে এর এত বড় দেবতার কি করে আরতি হবে খাওয়া দাওয়া হলো তাম্বুল নেবেন না আরতি তো চাই তা এত বড় দেবতার কি করে আরতি হয় অল্প আরতি অল্প পাতি তো হবে না উনি বললেন বাবা আরতিটা তো এমনি করে ঘুরায় হয় তিনটা থাকে কি চারটা কি পাঁচটা থাকে আরতির বাতি এমনি করে ঘুরায় তো মুখের চারদিকে তো তোমরা এক কাজ করো পর্বতের উপরে দিয়ে দাও লক্ষ লক্ষ প্রদীপ আর নিচে দিয়ে দাও লক্ষ লক্ষ প্রদীপ তাহলে তো বা বা বা বা গোপাল এত বুদ্ধি এই ছেলে ধন্য ধন্য নারায়ণের কৃপা উপরে লক্ষ লক্ষ বাতি সাজিয়ে দেওয়া হলো নিচে লক্ষ লক্ষ বাতি হচ্ছে উনি বসে হাত জোর করে বাবা এরপর স্তুতি তার কাছে প্রার্থনা নন্দ মহারাজ আদি সমস্ত বলছেন গিরিরাজ আমরা তো জানিনি এতদিন এই গোপাল তোমায় জানিয়ে দিয়েছে এখন বলো যে তোমার কিসে প্রীতি এবং তুমি আমার কিসে প্রসন্ন হবে আমরা তোমার সেবা করতে পারি আমাদের এই ব্রজবাসীগণ সেই অন্নকূটের একটা গান তৈরি করেছে সে গানটা শুনবে শোনার মতো কি চমৎকার একবারে ব্রজ সেইখানে আমি শুনলাম ওরা যখন অন্নকূটে সেই গান গাইছে একবারে মোহিত করে মুগ্ধ করে দেয় এমন সুন্দর ব্রজ ভাষায় আর ব্রজেরই ভাষা সেইখানে গানটিতে আছে যে তুমি যে এত খেলে তো আমাদের কি কাজ করে দেবে বলছেন ওরা তুমি যে আমাদের এত খেলে তো আমাদের কি কাজ করবে তখন উনি বলছেন তোমাদের সব কাজ আমি করব তোমাদেরকে কিচ্ছু করতে হবে তোমরা আমার পরিক্রমা দেবে আর বৎসরে এই প্রকারে আমার যা করবে তোমাদের যত কিছু কাজ সব আমার আর বলে দিলেন যত আমার সন্তোষ সবার থেকে বেশি সন্তোষ হচ্ছে পরিক্রমা অতএব এরপর তোমরা পরিক্রমা করো পরিক্রমা করে গো সেবা করো ব্রাহ্মণের সেবা করো ব্রাহ্মণের সেবা করে তারপর আমার যাক ততক্ষণে বসে আছে সব গাভীকে সম্মুখে নিয়ে পরিক্রমা হতে লাগলো কি পরিক্রমা আনন্দ কিরা যেদিকে ওরা যাচ্ছে সেদিকে তো ফিরে দেখ ওদিকে দেখার তার যেমন বাসনা তেমনি তার ওদিকে দেখার বাসনা যেদিকে তারা ফিরছেন সেদিকেই তিনি ফিরছেন সামনা তার দিয়ে পরিক্রমা করছেন পরিক্রমার কি আনন্দ উনি নিজের শ্রী মুখে বলেছেন পরিক্রমায় যে আমার আনন্দ সে আনন্দ আর অন্য কোনো বিষয়ে নেই ব্রজ ব্রজ রমণীগণ কি প্রকারে গান করতে করতে পরিক্রমা দেন তা তো দেখেন সেই সময় থেকে এটা চলছে গোস্বামী পাল বললেন দুই দল ভাগ হয়েছে সমস্ত সুকণ্ঠী রমণীগণ দুদল ভাগ হয়ে এক দলে কত দুদল দুদল করে গানটা হচ্ছে দুদলে দুদলে ভাগ হয়ে এক দলে একটা জিজ্ঞাসা করে যাচ্ছে আর এক দলে উত্তর দিয়ে যাচ্ছে এক দলে বলছি গিরিপু বিহিতা কেন এই গিরি পূজা কে আরম্ভ করলো আর একদল উত্তর দিচ্ছেন অরচি শক্র যেন বললেন যিনি এই ব্রজের ইন্দ্র সতের ইন্দ্র কর্তৃক আর আমাদের কোনো ভয় নেই যিনি আমাদের এই ব্রজের ইন্দ্র রূপে সাক্ষাৎ আমাদের অভয় প্রদাতা তিনি করেছেন তখন আবার পূর্বের দল বলছেন গিরি পুজে বিহিতা কেন তখন আবার সেই পরের দলটি বলছে পুতনা বধু নিহতা যেন আবার সেই বলছে গিরি কেন বলছে তৃণাবর্ত তনু যেন সব লীলা পরিক্রমা হয়ে সব পরিক্রমা পূর্ণ করে যখন দণ্ডবোধ করলেন দণ্ডবোধ করার পর সকলকে বর দিয়ে আস্তে আস্তে আস্তে আস্তে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে রাত অন্তরিত দেখলে তো বাবা আহ কি আনন্দ পাত কি তুমি আমাদেরকে এই গিরাজের পুজো করাবে এখন গো পুজো করতে হবে গোপাল পুজো করতে হবে তো গুরুজনের সমক্ষেই সব এসে রাধাদি ব্রজ সুন্দরীগণ এখন সে যখন গিরিরাজের পুজো করেছে তখন গো পূজা কে জানে ও ছাড়া তাকেই জিজ্ঞাসা করছে এই বলো না কি করে পুজোটা করতে যে দেহ তাদের দর্শন দূরের থেকে এত এত দুর্লভ গায়ে হাত দিয়ে বলছে বলো না কি করে এই পুজোটা করতে গোপালের সেবা করছে তারই সেবা গোপালের সেবা গো সেবা সবগুলি ধীরে ধীরে তিনি বলে দিচ্ছেন আর তারাও সেই প্রকারে সকলের সমক্ষে এখন তো কোনো বাধা নেই গিরিরাজ নিজে বলেছে এরপরে গো পূজা ব্রাহ্মণ পূজা সেবা ভোজন তবে এই যজ্ঞের সমাপ্তি এই প্রকার পরমানন্দে সমস্ত গোপীগণের সঙ্গে শ্রীকৃষ্ণের এই গিরিরাজ পুজোতে তাদের দর্শন এবং তাদের প্রেমাদি আসাদন এবং সেই সঙ্গে আবার যে একটা অবশেষ লীলা আছে তার গিরিরাজের গিরিধারণ এই প্রসঙ্গে সেখানে আবার গোপীগণের সঙ্গে জীবিত প্রকারের দর্শনের সৌভাগ্য সামনে রেখে প্রতি বৎসরেই আজকার দিনে সেই অন্নকূট মহোৎসব সম্পাদিত করে থাকেন সব ভক্তবৃন্দ সেই স্মৃতি সকলের হৃদয়ে এসে উদিত হয় শ্রী গোবিন্দের করুণার স্মৃতি এবং সকলেই সেই লীলামৃত রস সাধন করে আনন্দ সাগরে পাচ্ছেন শ্রী ব্রজ সুন্দরীগণ তাঁদের এই শ্লোকের আবার অন্যান্য পদগুলি যা বলেছেন আমাদের গোস্বামী পাদ এই শ্লোক ব্যাখ্যা প্রসঙ্গে আরও সুন্দর সুন্দর যে ব্যাখ্যা করেছেন শ্লোকটিকে বিশ্লেষণ করেছেন শ্রী গোপীনাথের কৃপা হলে আগামীকাল এই শ্লোকের নীলকুন্তলৈর বনরুভানম তীব্রদাবৃতম মনসি না স্মরণ दशम स्कंदे सर्वलीला मुकुटमुनि श्री श्रीरासलीला गोपी गीते नामक एकत्रीस अध्याय द्वादश संख्यक श्लोके কৃষ্ণবিরহ তাদের প্রার্থনা বাণী অভিব্যক্ত করতে গিয়ে বললেন নীলকুন্তলৈর বনরুহাননম বিপ্রদাবৃতম अनरजस्वलं दार्शयन्मुहुर्मनसि न स्मरं वीरजक्षसि হে বীর হে গোকুলবীর দিন পরিচয়ে দিবার অত্যন্ত অবসানে নীলকুন্তলেই আবৃতম তোমার শূন্যকুন্তল রাজিতে আবৃত সদ্য প্রস্ফুটিত নীলকমলের মতো তোমার যে মুখখানা সেই মুখখানি বিভ্রত অর্থাৎ প্রকাশিত করে মুহুর দর্শন বারবার আমাদিগকে দেখিয়ে নস্মাকং মনসি হৃদয়ে স্মরণ যচ্ছসি তুমি আমাদের হৃদয়ে কন্দর্প জ্বালার বিস্তার করে থাকো গতকাল আমরা এই শ্লোকে ব্যাখ্যা কিঞ্চিত আস্বাদন করেছি আমাদের পরমপূজ্যপাদ ও শ্রীমৎ গোস্বামী পাদের বৈষ্ণব তোষণী টিকা অবলম্বনে ব্রজসুন্দরীগণ তাদের দানপ্রেষ্ঠ শ্রী শ্যাম সুন্দরের চরণে প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বলছেন হে গোকুলবীর বিবাহসান সময়ে গধুলি লগ্নে তুমি যে আমাদের একটি অপূর্ব বস্তু বারবার দেখিয়েছ সেই বস্তু দর্শনে আমরা তোমার সঙ্গে মিলন কামনায় উদিরা হয়ে পড়েছি যদি বলেন কি বস্তু দেখিয়েছে বললেন লোলা আলী মালা পরিবেষ্টিত পরাগ ধূসরিত একটি সদ্য প্রস্ফুটিত নীল কমল তুমি আমাদের বারবার দেখিয়েছ কি বলছো কোথায় সেই নীল কমল বলে ওই যে ঘন কুঞ্চিত ঘন